السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আকিদের বিষয়ে আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম তাকদির সম্পর্কে আলোচনা তাকদিরের ব্যাপারে অনেকগুলো সন্দেহ সংশয় মানুষের মাঝে দেখা দেয় আর সেইগুলো দূরীকরণে ওলামাই কেরাম কিছু সূত্র বাতিয়েছেন এই তাকদিরের ব্যাপারে যে সূত্রগুলো জানার পর অনেকাংশে অনেক প্রশ্ন ইনশাল্লাহ উঠে যাবে সেই সম্পর্কেও কিছু সূত্রের কথা আমরা একটা একটা করে প্রত্যেক পর্বে আলোচনা করব। প্রথম যে সূত্রটার কথা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি আল্লাহ তার জ্ঞান ভিত্তিক হ্যাঁ মানুষ সৃষ্টি করার আগেই দুনিয়া আকার জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই মানুষ যা করবে সেই সম্পর্কে জানেন বিদায় তা লিখে ফেলেছেন কখনো তার লেখার কারণে কেউ কোনো কাজ করতে বাধ্য নয় এটা হচ্ছে আসল কথা আল্লাহর লেখার কারণে কেউ কোনো কাজ করতে বাধ্য নয় বরং আল্লাহ মানুষের কর্ম সম্পর্কে ইতিপূর্ব থেকে জানার কারণে তিনি সেই আলোকে লিখে ফেলেছেন যে মানুষ কি করতে চাইবে কি করবে সবকিছু তিনি আগে থেকে জানেন তাইলে আল্লাহ শাহানু যে আকার জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যে মানুষের ভাগ্য লিখেছেন সেটা হচ্ছে তার জ্ঞান ভিত্তিক তিনি তার জ্ঞান ভিত্তিক তিনি লিখেছেন তিনি জানেন ইতিপূর্ব থেকে যে মানুষ কি করবে না এই কারণে তিনি কলমকে আদেশ করেছিলেন যে উক্তব্য হ্যাঁ যখন সে বলছে আমি কি লিখবো মা দা তখন আল্লাহ আদেশ করে বলেন উক্তব্য যে যা কেমন পর্যন্ত ঘটবে তা সব লিখে হল তাইলে এটা আল্লাহ শাহুর জানার ভিত্তিতে হয়েছে কারণ আল্লাহ শাহানুর যেটা গত সেটাও জানেন আর যেটা ঘটবে সেটাও জানেন এবং যেটা ঘটেনি ঘটলে কেমনভাবে ঘটতো সেটাও জানেন তাইলে তার জ্ঞানটা সকল জিনিসকে সামিল করে আছে সকল জিনিসকে ব্যস্তন করে আছে ছোট হোক বড় হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক এবং লুকায়িত হোক অথবা আপনার সবার সামনে উদ্ভাসিত হোক যে কোনো পর্যায়ের যে কোনো ব্যাপারে আল্লাহর সুস্পষ্ট জ্ঞান রয়েছে এই কারণে সালফেস আলীন হ্যাঁ রাহিম রাহিমহমুল্লাহ তারা বলেছেন যে তারা যখন যারা কাদারি মানে আল্লাহর কোনো তাকদিরের কোনো হ্যাঁ ব্যাপার যারা অস্বীকার করে যে মানুষে মানুষ তাকদির তৈরি করে তাদের ব্যাপারে যখন কথা উঠে তাদের সাথে কোনো মোনাজারা হয় সার্ভে সারেনরা তখন কি করতেন তাদেরকে প্রথম স্বীকার করানোর চেষ্টা করতেন যে তোমরা কি এটা বিশ্বাস করো যে আল্লাহ সব জানেন যদি তারা এটা স্বীকার করতো যে আল্লাহ সবই জানেন আগে থেকেই তখন তাদেরকে বলতো তাহলে তাকদিরের কথা বিশ্বাস করতে হবে আল্লাহ তো কোনো কিছু লেখে কাউকে বাধ্য করছেন না সুতরাং জানার ভিত্তিতে তিনি লিখেছেন আর যদি বলে যে আমরা আল্লাহর জানাকে বিশ্বাস করি না তাহলে তো অবশ্যই তারা কাফের সাব্যস্ত হবে এই কারণে আল্লাহ সুরা আহজাবের চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলছেন তোমরা যদি কোনো জিনিস প্রকাশ্যে করো অথবা প্রকাশ্যে করো আল্লাহ সব কিছুই জানেন সুতরাং আল্লাহ প্রত্যেকের জানার ভিত্তিতেই আপনার লিখে ফেলেছেন যেমন আমরা একটা দৃষ্টান্ত দিতে পারি এই ক্ষেত্রে যেমন কোনো শিক্ষক যদি খুবই পারদর্শী হয় যখন টেস্ট পরীক্ষা হয় তখন সে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে বলে দিতে পারে যে কোন ছাত্র বার্ষিক পরীক্ষায় কত নম্বর পাবে এখন যদি কোনো শিক্ষক এটা কাউকে কোনো অভিভাবককে যদি সুস্পষ্ট বলে দেয় যে আপনার ছেলে এই সাবজেক্টে এতটুকু পাবে বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষায় পরে যদি বাস্তবে সে অতটুকুই পায় হ্যাঁ, ওই অভিভাবক কখনো মারতে আসে ওই শিক্ষককে যা আপনি বলার কারণেই তো আমার ছেলে অত নম্বরে পেয়েছে নাইলে তো বেশি পাইতো বরং এটাই হয় যে তার প্রতি আরো শ্রদ্ধা ভক্তি ওই শিক্ষকের প্রতি ওই অভিভাবকের বেড়ে যায় যে তার পারদর্শিতা আসে সে বলতে পারে যে কোন ছাত্র কেমন সুতরাং এতে করে আরো ভক্তি বেড়ে যায় একইভাবে আল্লাহর ক্ষেত্রেও যে আল্লাহ অগ্রিম জানেন বিদায় লিখেছেন কিন্তু লেখার কারণে কেউ করতে বাধ্য নন সুতরাং ব্যাপারটা এমন এটা বুঝলে অনেক প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন ওসল আলী নবীনা আজমাইন